মেহনত পরিশ্রমের জন্য আমাদেরকে উৎসাহিত করেছেন আখেরাত পরকালের জীবন এর জন্য আমাদের কর্মের মেহনতের আদেশ প্রদান করেছেন আল্লাহ মসাল্লি আলী আল্লাহ বারিক আলী গত সপ্তাহের আগের সপ্তাহে শুরু করেছিলাম জান্নাত সম্পর্কে আলোচনা মনে করছি এই জান্নাত সম্পর্কে কয়েকটি আলোচনা দিয়ে সংক্ষেপে হলেও শেষ করার প্রয়োজন রয়েছে তাই আবার ফিরে আসছি সেই জান্নাতের দিকে যেই জান্নাত আল্লাহ পাকরবুল আলমিনের আখেরাতের বড় নিয়ামত যে জান্নাতের উদ্দেশ্যে দুনিয়ার সমস্ত দিনের কাজ কর্ম আকিদা এবং আমল আমরা যা কিছুই করি দিন মনে করে ইমান মনে করে ইসলাম মনে করে নেকির কাজ মনে করে তা জান্নাত হাসিল করার জন্য আর যে সমস্ত অন্যায় কাজ থেকে পাপের কাজ থেকে নিষিদ্ধ কাজ থেকে বেঁচে থাকি তা এই জান্নাত লাভের উদ্দেশ্যে আমরা যেমন এবাদত বন্দেগী করি নামাজ রোজা হজ জাকাত আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য এবং জান্নাতুল ফিরদোস হাসিল করার জন্য তেমনি আমরা হারাম কাজ থেকে অন্যায়ের যেসব কাজ রয়েছে সেগুলি থেকে বেঁচে থাকি এই জান্নাত হাসিল করার জন্য আমরা মানুষের হকের ক্ষেত্রেও মাতা পিতার সেবা করি এই জান্নাত হাসিল করার জন্য আর জাহান্নাম থেকে রক্ষা পাওয়ার জন্য এই জান্নাতের কথা বললে আজকাল অধিকাংশ মানুষ তেমন আগ্রহী মনে হয় না কারণ এই আখেরাতের বিষয় অদৃশ্যের বিষয় গাইবের বিষয় না দেখা বিষয় কিন্তু সামান্য কোনো সুখের কথা পার্থিব জগতে দুনিয়ার জগতে বললে তার জন্য মানুষ একেবারে মরিয়া হয়ে পড়ে তা হাসিল করার জন্য পরেশান হয়ে পড়ে যতটুকু শক্তি সামর্থ্য বিদ্যা বুদ্ধি আছে কলা কৌশল আছে তা কাজে লাগায় আজকে যদি বলা হয় যে অমুক দেশে গেলে তোমার চাকরি নিশ্চিত তোমার এই পার্থিব সুখ নিশ্চিত তাহলে সেখানে যাওয়ার জন্য মরিয়া হয়ে উঠে পাগল হয়ে যায় কিন্তু জান্নাতের কথা বললে সুহান আল্লাহ দুনিয়ার জান্নাতের সাথে কোনো তুলনা নেই যদি জান্নাতের কথা বলা হয় তাহলে মানুষ যেন ঘুমিয়ে রয়েছে আখেরাত কারণ শয়তান আমাদের মাঝে এবং জান্নাতের মাঝে জান্নাতের জন্য আগ্রহী হওয়ার ক্ষেত্রে জান্নাতের জন্য মেহনত পরিশ্রম করার ক্ষেত্রে বড় আড় সৃষ্টি করে দিয়েছে কুপ্রবৃত্তির আর শাহওয়াত কুপ্রবৃত্তি এসবের আড় সৃষ্টি করে দিয়েছে বাধা সৃষ্টি করে দিয়েছে মাঝে মধ্যে যদিও আগ্রহ হয় কিন্তু তেমন মেহনত হয় না আমল হয় না কারণ শয়তান সবসময় লেগে আছে সে জান্নাত থেকে বঞ্চিত করার জন্য আমাদেরকে যে জান্নাত থেকে বঞ্চিত করেছে শয়তান আদম আলি সাল্লামকে আমাদের পিতাকে জান্নাত সম্পর্কে আল্লাহ পাক আলমের সাদ করেছেন মাসারুল জান্নাতিল্লাতি ওয়াইদ সেই জান্নাতের উদাহরণ দৃষ্টান্ত যেই জান্নাতের ওয়াদা করা হয়েছে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে কাকে আল মুত্তাকুন আল্লাহ ভীরুদেরকে যারা সংযত তাদেরকে যারা পাপকে পাপ মনে করে গোনহাকে গোনহা মনে করে অন্যায়কে অন্যায় মনে করে এবং তা থেকে বেঁচে থাকার জন্য সচেষ্ট হয় তাদের সাথে ওয়াদা করা হয়েছে এই হচ্ছে মোত্তাকি আল্লাহর আদেশগুলি পালন না করলে পাপ গনহা তা থেকে বেঁচে থাকে আল্লাহর যে নিষেধাজ্ঞা রয়েছে যে সব নিষিদ্ধ কাজ রয়েছে সেগুলি থেকে না বেঁচে থাকলে গনহা সেগুলি থেকে বেঁচে থাকে এরাই হচ্ছে মুত্তাকিন আল্লাহাক কোরআনে করিম সম্পর্কে বলেছেন হুদাল্লিল মুতাকিন কোরআনে করিম দিয়ে উপকৃত হবে হৃদায়ত পাবে আলো পাবে যারা আল্লাহ ভিরু সংযত পাপ মুক্ত যারা পাপ থেকে বাঁচতে চায় এই রকমই জান্নাতের কথা আল্লাহ বলেছেন বলেননি যে মুসলিমের জন্য আল্লাহ জান্নাতের ওয়াদা করেছেন বলেছেন মাসালুল জান্নাতিল্লাতি ওয়াইদ আল মুত্তাকুন তাহলে নামে মুসলিম হলেই জান্নাত পাওয়া যাবে না বা জান্নাতের ওয়াদা আল্লাহ পাখের নেই বরং সেই মুসলিম যে মুসলিম গোনহা থেকে বেঁচে থাকে সেই মুসলিমের জন্য জান্নাত রয়েছে মমিনের জন্য জান্নাত রয়েছে যারা সংযত পাপমুক্ত মাসালুল জান্নাতিল মোত্তাকুন সেই জান্নাতের দৃষ্টান্ত হচ্ছে যে জান্নাতের ওয়াদা করা হয়েছে সংযত মানুষদের সাথে গোনা থেকে যারা বেঁচে থাকে তাদের সাথে তাজরি মিন তাহতিহাল আনহার যার নিম্নদেশে বহু ঝর্ণা প্রবাহিত রয়েছে এমন আল্লাহাক বলছেন সেখানকার খাদ্য সামগ্রী হচ্ছে স্থায়ী সেখানকার পানাহারের যেসব নিয়ামত রয়েছে সেগুলি চিরস্থায়ী ওকুলাহা দায়ম আজকে আমাদের জীবন যতই সুখের জীবন হোক না কেন দায়ম নয় স্থায়ী নয় যতই ভালো দেশে বাস করেন শান্তির দেশে বাস করেন শান্তির শহরে বাস করেন আর যতই ভালো বাড়ি ঘরে বাস করেন আর যতই নেয়ামত ভোগ করেন যতই সুখ শান্তি টাকা পয়সার শারীরিক দৈহিক পারিবারিক সামাজিক এই পার্থিব যত দিক রয়েছে সেসব সুখ শান্তি আপনি হাসিল করেন কিন্তু দায়েম নয় দায়েম নয় যারা নেতৃত্বে চলে গেছে তাদের নেতৃত্ব স্থায়ী নয় যারা অঢেল সম্পদের মালিক হয়েছে তাদের এই ধন সম্পদ স্থায়ী নয় যারা ভালো ভালো বাড়ি ঘরের মালিক হয়েছে তাদের এই বাড়িঘর স্থায়ী নয় এই হায়াত এই জীবন স্থায়ী নয় আল্লাহ আকরবুল আলমিন জান্নাতের নিয়ামত সম্পর্কে বলছেন ওকুলহা দাইম সেখানকার পানাহারের যে সামগ্রী রয়েছে এগুলি হচ্ছে স্থায়ী আর এই হচ্ছে পরিণাম যারা আল্লাহ ভিরু তাদের ওকবাল কাফের ইনান্নার এবং যারা কাফের যারা অস্বীকারী যারা কুফরিতে লিপ্ত হয়েছে তাদের পরিণাম হচ্ছে জাহান্নাম তো যেখানে গিয়ে থেমেছিলাম সেখান থেকে আবার শুরু করি যে বিষয়টি পর্যন্ত পৌঁছেছিলাম এবং কিছু অংশ আলোচনা হয়েছে তা হচ্ছে জান্নাতের নহর সমূহ জান্নাতের নদী নালা নহর সমূহ এ সম্পর্কে আল্লাহ পাকরবুল আলমিনের কোরআন কারিমে বহু আয়াত রয়েছে খুব সংক্ষেপে আলোচনা করেছিলাম চার রকমের নহরের কথা আল্লাহ পাক রব্বুল আলম উল্লেখ করেছেন সে আয়াতের তফসির সংক্ষেপে করা হয়েছে নবী করিম সাল্লা সাল্লাম একটি হাদিস রয়েছে সহি বখারিতে এই নহরগুলি সম্পর্কে তাতে কিছু কথা রয়েছে এবং একটি গাছের কথা রয়েছে যে গাছের নাম হচ্ছে সিদ্রাতুল মুনতাহা যে গাছের নাম হচ্ছে সিদ্রাতুল মুনতাহা সিদরা মানে হচ্ছে বরই গাছ কুল গাছ আরবিতে সিদ্র বলে কুল গাছকে বরই গাছকে আর মন্তাহা মানে একেবারে সর্বশেষ স্থানে নবী করিম সাল্লাম যখন মেয়েরাজে গিয়েছিলেন তখন এই সিদ্দারাতুল মুনতাহা পর্যন্ত পৌঁছেছিলেন যেখানে শেষ আর তার আগে কোনো ফেরিস্তাও যেতে পারবে না সিদ্দারাতুল মুনতাহা নবী করিম সাল্লাম এই হাদিসে এরশাদ করেছেন ও রফি আতলি সিদ্দারাতুল মুনতাহা আমাকে সিদ্দারাতুল মুনতাহা এই কুল গাছ বিশাল কুল গাছ দেখানো হলো আমাকে আমি দেখলাম মেয়েরাজে গিয়ে দেখেছেন নবী করিম সাল্লাম স্বপ্নেও দেখেছেন হতে পারে দেখানো হইল নবী সাল্লাম বলছেন পেশ করা হইল ফাইজা নাবে কোহা হু কেলাল হাজার সেই বরইগুলি কুলগুলি ওই গাছের সিদ্ধাতুল মুহার কেমন হাজার গোত্রের হাজার বংশের মটকাগুলির মতো বড় বড় যে মটকা তৈরি হয় মাটির মটকা হাজার বংশ সেই যুগে নবী করিম সাল্লামের জামানায় তারা এই আলাহাসা এলাকে বাস করত ইতিহাসে রয়েছে আর এসব এলাকা থেকে বড় বড় মটকা আরব হেজাজে বিভিন্ন এলাকায় রফতানি হইত তো নবী করিম সাল্লাম বলেছে বড় বড় মটকার মতো হচ্ছে সেই কুলগুলি বরই এই ছোট দুনিয়ার কুল হচ্ছে বরই হচ্ছে এই ছোট ছোট আর এই জান্নাতের যে একটি গাছ রয়েছে সিদ্ধাতুল মন্তাহা তার আর ফলগুলি হচ্ছে কুলগুলি কার মতো বড় বড় মটকার মতো বিশাল মটকার মতো যাতে কয়েক মন পানি থাকে ওয়ারা কোহা নাও আজানুল ফুল আর সেই বরই পাতা কুল পাতাগুলি আজকাল বরই পাতা কত বড় ছোট্ট তাই না ছোট্ট বলছেন যে তা পাতাগুলি ওই জান্নাতি গাছের পাতাগুলি হচ্ছে হাতির কানের মতো আজানুল ফুল হাতির কানের মতো হাতির কান তো দেখেছেন হ্যাঁ কত বড় হাতির কান ফি আসলেহা আরবা তো আনহার আর এই গাছের নিম্ন ভাগে রয়েছে চারটি নহর চারটি নহর রয়েছে চারটি নদী রয়েছে নাহরানে বাতে নানে ও নাহরানে জাহেরান নবী করিম সাল্লাম বললেন যে দুইটি আভ্যন্তরীণ নহর রয়েছে নদী রয়েছে বাতেনি নহর রয়েছে যা দুনিয়াতে দেখা যায়নি বাতেনি বলার অর্থ যে যা দুনিয়াতে দেখা যায়নি বলা হয়েছে যে সেগুলি হচ্ছে আভ্যন্তরীণ তিনি নহর নাহরানে জাহেরানে আর দুইটি নদী রয়েছে যা প্রকাশ্য দুনিয়াতে এই নামে নদী রয়েছে প্রকাশ্য নদী ফসাল তো জিবরিল আলহিসাম নবী করিম সাল্লাম বলেন আমি জিবর আলি জিজ্ঞাসা করলাম যে এই দুটি বাতেনি নহর আর দুটি জাহিরি নহর এর মানে কি বলেন আফা আম্মাল বাতেনান ফাফিল জান্নাতে দুইটি যে বাতেনি নহর আভ্যন্তরীণ নহর বা গোপনীয় নহর বা লুকায়িত নহর তা হচ্ছে জান্নাতে জান্নাতে এই নদীগুলি রয়েছে ও আম্মা জাহের আনে আর প্রকাশ্য নহর প্রকাশ্য নদী হচ্ছে আর নীল অল ফোরাত একটি নীল নদ যা কোথায় রয়েছে মেসর রয়েছে আরেকটি হচ্ছে ফোরাত নদী কোথায় রয়েছে এরাকে রয়েছে নবী করিম সাল্লাম এইরকম বলেছেন এই চারটি নহর কথা বলেছেন এখন এই ফোরাত আর নীল পৃথিবীতে রয়েছে কেমন ভাবে নবী করিম সাল্লাম বলেছেন এটা জান্নাতি নহর আল্লাহ পাক ভালো জানে এর বেশি নবী করিম সাল্লাম বলেননি এবং সাহাবাই কেরামের এইরকম পদ্ধতি ছিল না যে এগুলিকে খতিয়ে তোলা আর এগুলি সম্পর্কে বেশি প্রশ্ন করা যে কেমন করে তা বুঝলাম না কেমন হইতে পারে এই প্রশ্ন সালাফিস আলহিন সাহাবাই কেরাম তাবেন তাদের তালিকা ছিল না মুতাফাকুন আলাই বুখারি মুসলিম শরীফ হাদিস আনাস বিন মালিক রাজি আল্লাহ তালানহ বর্ণনা করছেন নবী করিম সাল্লাহাম বলছেন বাইনামা আনা আসির রফিল জান্নাহ আমি একবার জান্নাতে ভ্রমণ করছি নবী করিম সাল্লাম জান্নাতে ভ্রমণ করছেন স্বপ্ন দেশে নবী করিম সাল বহুবার স্বপ্নে জান্নাত দেখেছেন আর মেরাজে জান্নাতের দৃশ্য দেখেছেন যেখানে সশরীর নবী করিম ইসলামকে মেয়েরাজে নিয়ে যাওয়া হয়েছে কিন্তু যে দৃশ্যগুলি দেখেছেন আর জান্নাতে ভ্রমণ করেছেন এগুলি সাধারণত স্বপ্নের ঘটনা নবী করিম সাল্লা ইসলামের আর স্বপ্নে যা দেখেছেন নবী করিম ইসলামের স্বপ্ন আম্বি একরামের স্বপ্ন সম্পর্কে হাদিস রয়েছে যে সেগুলি হচ্ছে ওয়াহি মানে সত্য ঘটনা আমার আপনার স্বপ্ন আল্লাহর নবীগণ বাদ দিয়ে যে কোনো মানুষের স্বপ্ন যতই সৎ ব্যক্তি হোক না কেন অনেক সময় কাল্পনিক হতে পারে অনেক সময় সত্য হতে পারে অনেক সময় মিথ্যা হতে পারে অনেক সময় দিনে চিন্তা করেছেন সেগুলি রাত্রে দেখছেন আসলে কোনো ভিত্তি নেই তার কোনো বিবরণ তাবিরও নেই কিন্তু আম্বিয়া কেরামের স্বপ্ন হচ্ছে আলিহিমুসালাম তাদের স্বপ্ন হচ্ছে ওয়াহি নবী করিম সাল বলছেন যে আমি জান্নাতে ভ্রমণ করছি এজা আনা বেনাহারিন হঠাৎ করে দেখলাম একটি নদী হাফাতাহু কেবাবুদ্দুরিল মুজাউফ সেই নদীর কিনারাগুলি আজকে সমুদ্রের কিনারাগুলি শহরের বিভিন্ন এলাকায় বাঁধা রয়েছে দেখতে কত সুন্দর লাগছে মানুষের সাধারণ বাঁধা কত সুন্দর লাগছে এই দৃশ্য এই ছবি যদি দেখি কত সুন্দর লাগছে এই ছবিতে দেখতে আল্লাহ পাক রবুল আলমিনের তৈরি সেই নদীর কিনারাগুলি গম্বুজের মতো রয়েছে কিসের গম্বুজ তাও হ্যাঁ মণিমুক্তার গম্বুজ মণিমুক্তার গম্বুজ আর এমন গম্বুজ যার ভিতর খোলা এই রকম সুন্দর করে বাঁধা রয়েছে কুলতো মা হাজাইয়া জিবরি জিবরা আলী ইসলামকে জিজ্ঞাসা করলাম যে এটা আবার কি মানে হাজ আল কৌসার এই নদীটি হচ্ছে কৌসারের নহর হাউজে কৌসার রয়েছে নবী করিমসাল্লামের হাউজ আর নাহারে কৌসার এই হাদিস প্রমাণ করে যে নবী সাল্লামের একটি নহর দেখলেন জান্নাতে যেই নহরের নাম হচ্ছে নাহরুল কৌসার এটি হচ্ছে কৌসার আল্লাজি আতাকা রব্বকা বলছেন জিবির আলী সাল্লাম যা আল্লাহ পাক আপনাকে দান করেছেন ইন্না আতাইনা কাল কৌসার হে নবী মোহাম্মদ সাল্লাহ আলী সাল্লাম আপনাকে আমি কৌসার নামক নহর দান করেছি কাউসার নামক হজ দান করেছি যেখান থেকে আপনি নিজ উম্মতকে বিচার দিবসে কেয়ামতের দিনে হাসরের মাঠে পানি পান করাবেন যেই ব্যক্তি একবার পানি পান করবে ইয়াজমা আবাদা নবী করিসাল বলছেন কখনো বিবাসিত হবে না আর হাসরের মাঠে আল্লাহ পাকরবুল্লাম যেন প্রিয় নবী সাল্লা সাল্লামের এই হাউজে মুবারক থেকে কৌসার থেকে আমাদেরকে পানি দান করেন নবী করিম সাল্লা সাল্লাম মুবারক হাত দিয়ে আল্লাহ পাকরবুল্লাম যেন আমাদেরকে পানি পান করান আমিন আলমিন এবং তার মাটিগুলি এই নহরের মাটিগুলি তিনহু বলছেন মিসকুন আজফার মিসকে আম্বারের মতো সুগন্ধিময় তাতে এত সুগন্ধি থাকবে বখারি শরীফ হাদিস আর একটি বিষয় হচ্ছে জান্নাতের প্রাসাদ এবং কক্ষ সমূহ আল্লাহ ফাকরবুল আলম তার কথাও কোরআনে করিমে উল্লেখ করেছে সুরায় জুমারের আয়ত নম্বর বিশে মহান আল্লাহ ইরশাদ করছেন লাকিন তবে যারা নিজ রবকে ভয় করেছে এখানে আল্লাপাক তাকুয়ার কথা উল্লেখ করেছেন যেখানে এই কোরআন কেরিমে ভালো করে অধ্যায় করলে ভালো করে তার তার জামা পড়েন তার সির পড়েন দেখবেন যে যেখানে আল্লাপাক জান্নাতের কথা বলেছেন মোত্তাকিনদের কথা বলেছেন ইন্নারিল মোত্তাকিনা মাফাজা ইন্নাল মোত্তাকিনা ফি জান্নাতি ওয়া আইন আল্লাহ পাক বহু আয়াতে কোরআন কারিমে জান্নাত মুত্তাকিনদের জন্য রয়েছে যারা গুনাহমুক্ত গুনাহ থেকে বেঁচে থাকে এবং গুনা হয়ে গেলে গুনাতে ডুবে থাকে না গুনা থেকে মুক্ত হয়ে যায় তওবা করে এরাই হচ্ছে মোত্তাকিন আল্লাহ পাক এরশাদ করেছেন লাকিনাহুম যারা আপন আপন রবকে আল্লাহ পাককে তাদের রবকে কি করে ভয় করে তাকেও অবলম্বন করে লাহম গোরাফুন তাদের জন্য প্রাসাদ সমূহ হবে গোরাফ গোরফাতনের বহু বচন জান্নাতে বহু প্রাসাদ হবে মিন ফৌকেহা গোরাফ এবং প্রাসাদের ওপর প্রাসাদ ঘরের ওপর ঘর আজকে যদি পঞ্চাশ তলা একশো তলা কেউ যদি বিল্ডিং দেখে থাকেন তাহলে জীবনে মনে করছেন আমি বিরাট কিছু দেখিয়েছি যা অনেকে দেখেনি আমি একশো তলা বিল্ডিং দেখেছি আল্লাহ ফাকরবুল আলমিন প্রাসাদের ওপর প্রাসাদ আর ঘরের ওপর ঘর আর তলার ওপর তলা এইরকম আল্লাহ ফাকরবে জান্নাতে ঘর তৈরি করে রেখেছেন প্রাসাদ তৈরি করে রেখেছেন তাজরি মিন তাহতিহাল আনহার এবং এই সব প্রাসাদের নিম্নভাগে নহর সমূহ প্রবাহিত রয়েছে ঝর্ণা সমূহ প্রবাহিত রয়েছে আগের যুগের রাজাবাদশাদের আমলের যেসব স্মৃতি রয়েছে বিশেষ করে মোগলদের দিল্লিতে ওই সব একবার দেখার সুযোগ হয়েছিল এখনো তার কিছু লক্ষণ অবশিষ্ট আছে যেখানে তারা দরবার করত দিওয়ানে আম দিওয়ানে খাস এগুলো যারা ইতিহাস পড়েছেন তারা জানেন ওই সব জায়গায় দরবার করতেন আম বিচার আম লোকের সাথে সাধারণ লোকের জন্য সাক্ষাতের জন্য আর বিশেষ বিশেষ লোকদের জন্য মন্ত্রীদের সাথে দেখা করার জন্য যে তাদের অনুষ্ঠান হতো মজলিস হতো আর সেসব জায়গায় তারা ঝর্ণা রেখেছিল খলখল করে পানি বইছে ওপরে লোকেরা বসে আছে সারা পৃথিবী থেকে যাদের কাছে পয়সা রয়েছে দেখার জন্য আসছে মানুষ আল্লাহ আকরবুল জান্নাতে গরিব দুঃখী ফকির মিসকিন মমিন মমেনাত তাদের জন্য আল্লাহ আকরবুল আলমিন তৈরি করে রেখেছেন তাজরি মিন তাহাতিহাল আনহার এবং নবী করিম সাল্লাম দরিদ্র অভাবীদেরকে সুসংবাদ দিয়েছেন যে তারা ধনীদের অনেক আগে অনেক আগে কোন হাদিস রয়েছে পাঁচশো বছর আগে আর কোন হাদিস রয়েছে চল্লিশ বছর আগে সমন্বয় হচ্ছে যে কিছু লোকেরা পাঁচশো বছর আগে চলে যাবে আর কিছু গরিব রয়েছে তারা চল্লিশ বছর আগে হয়তো যাবেন আল্লাহ পাক রব্বুল আলম তাদেরকে জান্নাত দেবেন পয়সাওয়ালা যারা ভালো আমল করেছে তারপরেও পয়সার হিসাব দিতে দিতে বাড়ি ঘরের হিসাব দিতে হবে জমি জায়গার হিসাব দিতে হবে আয় কোথা থেকে হইল ব্যয় কোথায় করলে কোথায় খরচ করলে হিসাব দিতে দিতে ফেসে থেকে যাবে আর গরিব মানুষ আল্লাহ তুমি পয়সা দাও নি যে জাকাত দেবো পয়সা ছিল না যে হজ করবো পয়সা ছিল না যে দান খায়রত করব। আল্লাহ পাক তুমি দিয়েছিলে শরীর সুস্থতা দিয়েছিলে পাঁচ সপ্তাহ নামাজ পড়েছিলাম আল্লাহ তুমি শরীর দিয়েছিলে রমজান মাসে রোজা রেখেছিলাম আল্লাহ যা হক ছিল যেটুকু করার ছিল করেছি আল্লাহ পাক তাদেরকে বিনা হিসাবে অল্প হিসাবে তাদেরকে আগেই জান্নাত পাঠিয়ে দেবেন আজকালকার জামানের মানুষ ধনী হতে চায় পয়সা আলা হতে চায় অথচ পয়সা দুনিয়াতেও যে অধিকাংশ ক্ষেত্রে ফেতনার কারণ বিপদের কারণ কারণ অধিকাংশ মানুষ পথভ্রষ্ট হয় পয়সার কারণে অল্প কিছু লোক পয়সাকে ভালো কাজে লাগায় এটি মানব জাতির ইতিহাস আর অধিকাংশ মানুষের কাছে নেতৃত্ব আসলে পয়সা আসলে বিভ্রান্তির শিকার হয়েছে পথভ্রষ্ট হয়েছে আল্লাহকে বলে গেছে গাফিল হয়ে গেছে আর অভাবের কারণে অল্প কিছু লোক পথভ্রষ্ট হয়েছে কিন্তু অধিকাংশ লোক অভাবী হলে দিনদার হয়েছে অধিকাংশ অভাবী লোক ধার্মিক হয়েছে বা মধ্যম শ্রেণী যারা অভাবও রয়েছে আল্লাহ পাকের সামান্য কিছু নিয়ামত রয়েছে তারাই মোটামুটি দিনের উপর রয়েছে তো আল্লাহ পাক রব্বুল আলমিন বহু নহর সমূহ প্রবাহিত করবেন আল্লাহ পাকের যেসব জান্নাতের প্রাসাদ রয়েছে বালাখানা রয়েছে সেসবের নিচে ওয়াদ আল্লাহ আল্লাহ পাক বলছেন এ হচ্ছে আল্লাহ পাকের ওয়াদা আল্লাহ পাকের প্রতিশ্রুতি লাইফুল্লাহ মিয়াদ আল্লাহ পাকের ওয়াদায় কোন রকমের বরখেলাফ খেলাফাই দেয় আল্লাহ পাক ওয়াদা খেলাফি করেন না সুরাজ জুমার আয়াত নম্বর বিশ এই আল্লাহ পাক রব্বুল আলম যে বহু বালাখানা তৈরি করে রেখেছেন জান্নাতি বহু প্রাসাদ তৈরি করে রেখেছেন এই সম্পর্কে দু একটি হাদিস শোনায় আপনাদেরকে জাবের রাজি আল্লাহ তালানহ বর্ণনা করেছেন এবং আবু হরে রাজি আল্লাহ তালানহ বর্ণনা করেছেন বুখারিতে রয়েছে এবং সাহে মুসলিমও রয়েছে বলছেন নবী করিম সাল্লাহ সাল্লাম বাইনামা নাহানো ইন্দা রসুল্লাহাম ইদ কাল সাহাবারা বলছেন আবু রাজি আল্লাহ তালাহ এবং জাবিন আবদুল্লাহ যে আমরা নবী সাল্লাহ আলি সাল্লামের খেদমতে ছিলাম সামনে ছিলাম আর একবার বললেন রসুল্লাহ বাইনা আনা নাইমুন আমি একদিন ঘুমিয়েছিলাম রসুল্লাহ সাল্লাম ঘুমিয়েছিলেন রায় তনিফিল জান্না হঠাৎ করে দেখি আমি জান্নাতে চলে এসেছি স্বপ্নে রসুল্লাহ সাল্লাম জান্নাতে চলে এসেছেন ও রায় তো কাসরান বেফেনা এহি জারিয়া একটি বালাখানা দেখলাম মানে প্রাসাদ দেখলাম সুন্দর প্রাসাদ আর সেই প্রাসাদের একদিকে দেখি একটি অত্যন্ত সুন্দরী রমণী যুবতী ঝারিয়া ফাকুল তোলেমান আমি বললাম যেটি কার নবী করিম সাল্লাম মনে মনে ভাবলেন যেটি হয়তো আমার হইতে পারে যেহেতু আমি রসুল্লাহ সাল্লাহ আমি খাতামুল আম্বিয়া হ্যাঁ নবীকুলের শেষ আমি সৈয়দুল সালিন নবীদের শেরোমণি সৃষ্টি সেরা আমি আফজালুল বাসার হয়তো আমার জন্য হবে এত সুন্দর হুর এত সুন্দর রমণী এত সুন্দর যুবতী জান্নাতি যুবতী হয়তো আমারই হতে পারে সাল্লাম হয়তো ভাবছেন জিজ্ঞাসা করলেন লেমান হাজাইটি কার ফাঁকা আলা জিব্রাইল আলী ইসলাম বলছেন লে ওমার স্বপ্নে বলছেন এই যুবতী এই জান্নাতি রমণী এই হুর হচ্ছে উমার ইবিন খতাব রাজি আল্লাহ তালান দ্বিতীয় খালিফা আমিরুল মোমিনের ফারাদ্দ আন <clears throat> নবী করিম সাল্লাম বলছেন যে যখন জানতে পারলাম যে ওমর বিন খাত্তাবের প্রাসাদটি দেখে খুব সুন্দর লাগলো আর মনে হলো যে একবার ঢুকে দেখেই নি কেমন ভিতরে বাইরেই এত সুন্দর তাহলে ভিতর যে কত সুন্দর একটু ঢুকে দেখেই নি ফাজাকার তো গায়রা তাকা ওমার বিল খাতাব রাজি আল্লাহ তালানোকে সম্বোধন করে বলছেন যে ওমার তোমার কথা চিন্তা করলাম যে তুমি খুব রাগী মানুষ তুমি আত্মমর্যাদা বোধ সম্পন্ন মানুষ গাইরাত বলা হয় যার আত্মমর্যাদা বোধ রয়েছে যেমন আজকালকার জামানায় বিশেষ করে পশ্চিমা দেশের মানুষ ইয়াহুদি খ্রিস্টান তাদের আত্মসম্ভ্রম বা আত্মমর্যাদা বলে কিছু নেই এই জন্য তাদের বিবিরা শুধু অপরের সাথে গল্প করা নয় আর নির্জনে কথা বলা নয় বরং যদি কুকাজেও ব্যস্ত থাকে তাদের কোনো ফ্যাক্টর নয় কোনো ব্যাপার নয় তাদের বলছি এটি তার ব্যক্তি স্বাধীনতা এগুলোর নাম হচ্ছে ব্যক্তি স্বাধীনতা ওইসব দেশে এগুলোর নাম হচ্ছে যৌন স্বাধীনতা আর এই স্বাধীনতায় বাধা সৃষ্টি করা হচ্ছে অপরাধ তাদের দেশে তাদের সমাজে তাদের পরিবারে এই নোংরা সভ্যতা তাদের পাশ্চাত্য সভ্যতা পক্ষান্তর একজন মমিন একজন মমিন মমিন যদি সত্যিকার মমিন হয় তার আত্মমর্যাদা বোধ রয়েছে আমার স্ত্রী আবার অপরের সাথে কথা বলবে কথা বলাই বরদাস্ত নয় আমার বোন কোনো যুবকের সাথে কথা বলবে তার কোনো টেলিফোন যোগাযোগ আছে তার কোনো অবৈধ সম্পর্ক আছে সে কারোর সাথে যোগাযোগ করে অসম্ভব কথা কেন এরকম হবে শরীরে যেন আগুন লেগে গেছে রক্তে তার এর নাম হচ্ছে গাইরাত আরবি ভাষায় আত্মমর্যাদা বোধ আজকাল অনেক মুসলিম রয়েছে বেগাইরাত যাদেরকে দাইয়ুস বলা হয় স্ত্রী অন্যের সাথে গল্প করে বরং স্ত্রীকে বলে যাও খাবার দিয়ে আসো আমার দুলাবা এসছে খাবার দিয়ে এসো আমার বোন জামা এসে খাবার দিয়ে এসো বসে বসে খাওয়াও হ্যাঁ, শ্বশুর শাশুড়ি যারা মহিলাদের শ্বশুর শাশুড়ি আজকাল আমাদের সমাজে তাদের কোনো গাইরাত না বেগায়রাত শ্বশুর বেগায়রাত শাশুড়ি বাবা মা বেগায়রাত আত্মমর্যাদা বোধ নেই যে জামাই আসলে বউকে বলে যে যাও আমার জামাইকে খাওয়াই আসো আমাদের দেশে দেবরের সাথে এক থালায় বসে খাবে কিন্তু স্বামীর সাথে লজ্জা করবে বেগাইরাত সমাজ আত্মমর্যাদা বোধ নেই না দিন রয়েছে না দিনের জ্ঞান রয়েছে না গাইরাত রয়েছে মানুষের মধ্যে গাইরাত হচ্ছে এটি দিন ছাড়া অতিরিক্ত বিষয় দিনে অবশ্যই প্রশংসনীয় গায়রত যদি গাইরত শরীয়ত সম্মত হয় এবং অনেক সময় দিন না থাকলেও গাইরাত থাকে আরব মুশরেক কাফেরদের মধ্যে দিন ছিল না তারা পত্তলিক মুশরেক ছিল কিন্তু গাইরাত ছিল এই জন্য তারা মুশ্রেক কাফের হলো তাদের সম্ভ্রান্তরা তাদের ভদ্ররা তাদের আজাদ স্বাধীনরা তারা জেনা ব্যবচারে লিপ্ত থাকতো না তাদের বিবিরা তাদের বোনেরা মাখালারা জেনা ব্যবচারে লিপ্ত থাকতো না এটা এক শ্রেণী নিকৃষ্ট লোক অথবা যারা দাস দাসী শ্রেণীর লোক তাদের দ্বারা এইসব কাজ হইত এই জন্য হিন্দা আবু সুফিয়ানের স্ত্রী মাহিয়া রাজি আল্লাহ মা জাহিলিয়াতের জামানে দীর্ঘদিন কেটেছে ইসলাম কবুল করলেন কুফুরের অবস্থায় তাকে জিজ্ঞাসা করা হয়েছে ব্যবিচার সম্পর্কে বলা হয়েছে বলছে যে কোনোদিন স্বাধীন স্বাধীন নারী আজাদ মহিলা জেনাবার করতে পারে আওয়াতাজনিল হররা তাহলে কাফের মুশ্রিক তারা বেদিন বেধর্মী হইলে জানতো জানে জেনা ব্যবিচার এটি হচ্ছে গেরাত বিরোধী আত্মমর্যাদাবোধ বিরোধী আজকাল মুসলিম সমাজ ইয়াহুদি খ্রিস্টানদের পিছনে দৌড় দিতে গিয়ে আত্মমর্যাদা বোধ গায়রাতকে হারিয়ে ফেলেছে ইউস হয়ে গেছে যেটি হচ্ছে শুকুরের চরিত্র শুকুরের চরিত্র শুকুরের চরিত্র যারা শুকুর দেখেছে তারা জানে লাইন লাগিয়ে থাকে শুকুরনির পিছনে কেউ কাউকে তাড়াবে না লাইন লাগিয়ে আছে আগের আগের পুরুষ শুকুরের হোক তখন পেছনেও আছে এটি হচ্ছে বেগায়রাত সমাজ এই শুকুরের চরিত্র নিয়েছে পক্ষান্তর অন্য কোনো পশু না যদি শক্তিশালী হয় তো আর এক পুরুষকে তাড়িয়ে সে একাই দখল করবে তো যেই জাতি বেশি বেশি শুকুর খায় সুর খাওয়া জাত সেই জাতির চরিত্র হয়ে গেছে বেগাইরাত চরিত্র আর একশেন মুসলিমরা তাদের অন্ধ অনুকরণ করেছে আল্লাহ পাক তাদেরকে হৃদায়ত দান করেন এবং মমিন মুসলিম নরনারীর ইমান এবং আমলের চরিত্রের আত্মমর্যাদার হেফাজতের আল্লাহ পাক যেন তাদেরকে তৌফিক দান করেন তো বলছিলাম যে নবী করিম সাল্লাম বলে যে ওমার তোমার গাইরতের কথা তোমার যাদা বোধের কথা চিন্তা করলাম যে তুমি যদি শুনতে পাও যে জান্নাতে আমি স্বপ্ন যোগে গিয়ে তোমার একটি হুর আমি দেখে নিয়েছি তো তোমার মধ্যে গায়রত আসতে পারে যেমন কেউ কেউ যদি জানতে পারে একজন দিনদার মানুষ আমার বোনকে স্কুল থেকে আসছিল আর সেই সময় কেউ দেখে নিয়েছে অথবা কেউ লুকিয়ে দেখে নিয়েছে অথবা সে বাড়ির জানালা দিয়ে দেখে উকি মেরে দেখে নিয়েছে তাহলে গাইরত যদি তার মধ্যে থাকে গাইরত তার রক্তকে গরম করে দেবে কেন দেখলো এভাবে মানুষের মতো দেখবে যদি বিবাহ করতে হয় প্রস্তাব দিতে হয় তাহলে এর নাম গায়রাত আমাকে লাগলো যে তোমার গায়রাত হইতে পারে নবী করিম সাল্লাহ আলী সাল্লাম ওমর ইবিন খতাব রাজি আল্লাহ তালকে বলছেন ওমর রাজি আল্লাহ তাল নবী করিম সাল্লামের কথা শুনে কেঁদে ফেললেন ফাবাকা উমার ওমর রাজি আল্লাহ তালান কেঁদে ফেললেন খুশিতে কেঁদে ফেললেন আহ আল্লাহ আকবর আল্লাহ আকরবুল আলম ওমর রাজি আল্লাহ তালানো পৃথিবীতে মক্কায় মদিনায় রাস্তায় অভাবী হয়ে দরিদ্র হয়ে মহাজের হয়ে মক্কা থেকে নির্বাসিত হয়ে হিজরত করে এসে মদিনায় তেমন ভালো বাড়ি ঘর নাই সেখানে চলাফেরা করছেন আর তার জন্য জান্নাতে আল্লাহ পাক আলমিন হুর তৈরি করে রেখেছেন যে হুরকে নবী করিম সাল্লাহ আলহিহাস্লাম যিনি বিনা ওহিতে কথা বলেন না যার স্বপ্ন হচ্ছে ওহি তিনি সচক্ষে দেখেছেন সুহান আল্লাহ খুশিতে কেঁদে ফেলেছেন কাঁদার পরে বললেন যে নবী করিম ইসলাম বললেন যে তোমার গায়রাতের কথা চিন্তা করে ফাওয়াল্লাই তো মুদবেরান আমি তাড়াতাড়ি করে ফিরে গেলাম যে না যাক হঠাৎ করে নজরে পড়েছে আর দেখব না ফাবাকা কেঁদে বললেন যে আলাইকে আগারু ইয়া রাসুল আল্লাহ আমার গায়রত থাকতে পারে আত্মমর্যাদা বোধ থাকতে পারে তাই বলি কি আপনার উপর গায়রত করবো আপনি রসুল্লাহ সাল্লাহ আলিয়াল্লাম আপনার দ্বারা আল্লাহ পাক আমাকে হৃদায়ত দান করেছেন আপনি সঈদুল মুরসালিন আপনি দুনিয়ার মধ্যে সবচেয়ে বেশি আল্লাহওয়ালা সৎ আল্লাহর সবচেয়ে বড় ওলি এবং আল্লাহর সবচেয়ে বড় রসুল আপনার উপরও গাইরাত হবে আমার কেঁদে ফেললেন ওমর বিন খত্তাব রাজি আল্লাহ তালানা তো এই হাদিস দ্বারা বোঝা যায় যে জান্নাতে আল্লাহ পাক রব্বুল আলমিন প্রত্যেক জান্নাতের জন্য বহু বালাখানা বহু প্রাসাদ তৈরি করে রেখেছেন আবু সাইদ খুদির রাজি আল্লাহ তালানো আর একটি হাদিস বর্ণনা করেছেন বুখারি মুসলিম রয়েছে প্রায় হাদিসগুলি বুখারি মুসলিমের আমি প্রায় জান্নাত সম্পর্কে বুখারি মুসলিমের হাদিসগুলি উল্লেখ করার চেষ্টা করছি কারণ এতেই এত বেশি হাদিস রয়েছে যে অন্য কিতাবের হাদিস উল্লেখ করলে জান্নাত সম্পর্কে অনেক বড় আলোচনা হয়ে যাবে তো এই বুখারি মুসলিমের হাদিস সবচাইতে সহি হাদিস কোরআন করিমের পরে আর এতে থেকে কিছু হাদিস আমরা যদি জানতে পারি রসুল্লাহ আসাম জান্নাত সম্পর্কে আমাদের ইমান সুন্দর হবে আমাদের ইমান তাজা হবে জান্নাতের জন্য আমরা আগ্রহী হব সুতরাং আমলে আমরা তৎপর মেহনতি হব পরিশ্রমী হব আমরা দুনিয়ায় কিছু কুরবানি করব আর আল্লাহ আকরবুল আমি যে জান্নাত তৈরি করেছে মুতাকিন্দর জন্য তা আমরা হাসিল করার চেষ্টা করব আবু রাজি আল্লাহ আবু সাইদ খুদি রাজি আল্লাহ তালানহ বর্ণনা করছেন যে নবী করিম সাল্লাহ এরশাদ করেছেন ইন্না আহলাল জান্নাতে ইয়াতারা আউনা আহলাল গোরাফ মিন ফৌকহিম জান্নাতিরা একে অপরকে দেখিবে গত সপ্তাহের আগের সপ্তাহে ইঙ্গিত করেছিলাম এইদিকে জান্নাতে বিভিন্ন মর্যাদার কথা হাদিসে প্রমাণিত হয়েছে একই মর্যাদায় সবাই নাই বহু মর্যাদা রয়েছে দ্বারা জানা বিশ্বাস বলেছেন যে একশোটি স্তর রয়েছে জান্নাতে জান্নাতিরা একে অপরকে প্রাসাদগুলিতে দেখবে নিজের প্রাসাদে বসে অন্যের প্রাসাদে দেখবে কামায়া তারা আউনাল দুর্রি যেমন উজ্জ্বল তারকা নক্ষত্রগুলিকে আমরা আকাশের দিকে দেখি আকাশের দিকে তাকালে উজ্জ্বল তারকাগুলিকে নক্ষত্ররাজিকে দেখি আলগাবের ফিল ওফুকে দিগন্তি পশ্চিম দিগন্তে পূর্ব দিগন্তে উত্তরে দক্ষিণে কত দূরে রয়েছে আমাদের থেকে আর কত উঁচায় আমরা দেখছি আর সেগুলি ঝকমক ঝকমক করছে দেখছি মা এইভাবে জান্নাতিরা একে অপরকে দেখবে বা একজন নিজ প্রাসাদে থেকে অন্যজনের প্রাসাদকে দেবে এবং তাকে দেখবে এত উঁচাতে রয়েছে কারণ তাদের মধ্যে বিভিন্ন স্তর হবে একে অপর থেকে শ্রেষ্ঠ হবে একে অপর থেকে উচ্চ মর্যাদা হাসিল করবে জান্নাতে ইমানের ভিত্তিতে এবং নেক আমলের ভিত্তিতে গুনা থেকে বেঁচে থাকার ভিত্তিতে তবার ভিত্তিতে এখলাস নিষ্ঠার ভিত্তিতে কালো ইয়া রাসুল আল্লাহ সাহাবারে জিজ্ঞাসা ইয়া রাসুল আল্লাহ এই যে যাদেরকে দিগন্তে যেমন আমরা দেখি তারকা নক্ষত্র দেখি ওই রকম ভাবে যাদেরকে দেখা যাবে তিলকা মানাজিলুল আম্বিয়া এগুলি কি নবীগণের বালাখানা নবীগণের এগুলি স্থান নবীদের এগুলি প্রাসাদ শুধু আম্বিয়াগণ ওখানে পৌঁছিবেন পৌঁছিবেন সেখানে ইব্রাহিম খালিউল্লাহ মোহাম্মদ রসুল্লাহ সেখানে মুসা আইসা মুসালাম তারা শুধু পৌঁছিবেন সেখানে লাহাগাইরহম সেখানে তার কেউ পৌঁছিতে পারবে না মনে হয় সাহবাইকার ধারণা যে জান্নাতিরা জান্নাতে থাকবে এবং অন্য জান্নাতিদেরকে দেখবে যেন আকাশ রয়েছে একবার তারকার মতো মনে হচ্ছে দেখে তো তারা তাহলে আম্বিয়া কেরাম হবেন হয়তো বলছেন নবী করিম সাল্লাম যে বালা ওয়াল্লাজি নাফসি বেদি না না না আল্লাহর কসম করে বলছি যে আল্লাহ পাকের হাতে আমার প্রাণ রয়েছে বরং তারা কারা রেজালুন আমানুবিল্লাহ যাদেরকে ওই রকম দিগন্তে তারকার মতো নক্ষত্রর মতো দেখা যাবে তাদের বালাখানাগুলিকে অট্টালিকাগুলিকে তারা এমন লোক যার আল্লাহর প্রতি ইমান নিয়ে এসেছে মমিন মোমেনাথ মমিন পুরুষ নারী ওয়াসাদ্দাকুল সালিন এবং রাসুলগণকে বিশ্বাস করেছে আল্লাহর প্রতি বিশ্বাস করেছে রসুলের প্রতি বিশ্বাস করেছে এবং দিনের প্রতি আমল করেছে পাঁচক্ত নামাজ কায়েম করেছে সৎকর্ম করেছে আল্লাহ পাক বলবেন তাদেরকেও ওই রকম উঁচু মর্যাদা দান করবেন তাহলে মমিন সবাই যেমন পৃথিবীতে এক স্তরের নয় নেক আমলের দিক দিয়ে গুণা থেকে বেঁচে থাকার দিক দিয়ে তেমনি জান্নাতেও একই স্তরে হবে না বহু স্তর আল্লাহ পাক আলম রাখবেন মোত্তাফাকুন আলাই বখারি মুসলিম হাদিস তারপরে আপনাদের সামনে আলোচনা করবো জান্নাতের গাছগুলি সম্পর্কে এবং ফল সম্পর্কে গাছ সম্পর্কে শুধু সিদ্ধাতুল মুনতাহার কথা বলা হয়েছে এবং নবী করিম সাল্লা সাল্লামের হাদিসে আরো গাছের কথা রয়েছে এবং সেই গাছের যে গাছ এত বিশাল গাছ সেসব গাছের একটা ধারণা দেওয়া হয়েছে পুরাণ এবং হাদিসে আল্লাহ পাক রব্বুল আলম ইরশাদ করেছেন সুরা রাদের আয়াত নম্বর পঁয়ত্রিশে যে যেই জান্নাতের ওয়াদা করা হয়েছে মুত্তাকিনদের সাথে আর যার নিম্ন দেশে ঝর্ণাসমূহ প্রবাহিত রয়েছে আর তার খাবার পানাহার বা ফলমূল হচ্ছে স্থায়ী এবং তার ছায়া ছায়া হচ্ছে স্থায়ী ওয়াজিল্লুহা আল্লাপাক এখানে জিল্লোহা জান্নাতে গাছের ছায়ার কথা উল্লেখ করেছেন যে দেশে গাছ নেই দেখতে সুন্দর লাগে না বুঝতেই পারছেন গাছ একটা বড় সৌন্দর্য দেশের পরিবেশের আল্লাহ পাক জান্নাতে গাছের কথা গাছের ছায়ার কথা ছায়া যদি থাকে আর রাস্তা দিয়ে চলছেন আর ছায়া আর ছায়া কত আরাম চলতে ফিরতে আরাম কিন্তু ছায়া না থাকলে রোদ্রে কত পরেশান হয়ে যাচ্ছে আরাম করার কোনো জায়গা পাচ্ছেন না রাস্তায় একজন সফররত মানুষ আল্লাহ বলছেন তিলকা ওকবাল্লাজিনা তাকাও এই হচ্ছে পরিণাম শুভ পরিণাম মুত্তাকি আল্লাহ ভিরুদের জন্য তারপরে নবী করিম সাল্লাহ সাল্লাম থেকে আবু রাজি আল্লাহ তালাহ বর্ণনা করেছেন কালা রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম মাহফিল জান্নাতে সাজারাতন ইল্লা সাকোহামিন জাহাবিন আল্লাহ নাসিরুল আলবানী রহমতুল্লাহ আলী হাদিসটিকে সাহি বলেছেন বলছেন জান্নাতে এমন কোন গাছ নেই অর্থাৎ প্রত্যেক গাছ প্রত্যেক গাছের যে কাণ্ড রয়েছে গাছে একটা কাণ্ড আর বাকিগুলি হচ্ছে ডাল শাখা প্রশাখার ডাল বলছে প্রত্যেকটি ডাল জান্নাতের গাছ মানে ভাবছে গাছ মানে এরকমই গাছ আরে কুল গাছ বড়ই গাছ মানে এরকমই গাছ নবী করিম সাহা বলছেন জান্নাতের যে কোনো গাছের যে শাখা প্রশাখা রয়েছে ডালগুলি রয়েছে সেগুলি হচ্ছে মিনজাহাবিন স্বর্ণের সুহান স্বর্ণের আজকে স্বর্ণ কত মূল্যবান হয়ে গেছে কত দাম হয়ে গেছে এক বড়ি দুই বড়ি স্বর্ণ খরিদ করতে পরেশান হয়ে যাচ্ছে হ্যাঁ আর জান্নাতের সমস্ত গাছের ডাল পালাই হবে মিনজাহাবিন স্বর্ণের আবু রাজি আল্লাহ তালন আরো একটি হাদিস বর্ণনা করেছেন বুখারি মুসলিম রয়েছে ইন্নাফিল জান্নাতিল্লা শাহজারা জান্নাতে একটি গাছের কথা বললেন নবী করিম সাল্লাম এমন গাছ রয়েছে একটি গাছ মানে এইরকমই গাছ রয়েছে খুব বড় বড় বিশাল গাছ এই একটি গাছের উদাহরণ দিয়ে নবী সাল্লাম বলছেন যে ইয়াসিরুর রাকিবু ফি জিল্লিহা মিয়াতা আমিন লা ইয়াক্তাউহা একটি গাছের তলায় তলায় ঢুকলেন আর এপার থেকে ওপার যাবেন দুনিয়ার গাছ চিন্তা করেন তো দেখি যতই বড় গাছ হোক যত গাছ আপনি দুনিয়াতে দেখেছেন তার মধ্যে সবচেয়ে বড় একটি গাছ নিয়ে নেন আর গাছের এই মাথা থেকে ওই মাথা যেতে গাছের ছায় ঢুকলেন আর ওই মাথা যেতে কতক্ষণ লাগবে এক মিনিটের গাছ দেখেছেন আধা মিনিটের না দশ সেকেন্ডে শেষ তাই না দশ সেকেন্ড হয়তো গাছের এপার থেকে ওপার চলে গেলেন ছায়া শেষ না হয় বিশ সেকেন্ডই হইল নবী করিম সাল্লাম বলছেন এই জন্য বলা হয় জান্নাতের নিয়ামত মানুষের কল্পনার বাইরে আলা খাতারা আলা কালবে বাসার মানুষের কল্পনার বাইরে রয়েছে বলছেন রসুল্লাহ ইয়াসির রাকেব ফি জিল্লেহা এই গাছের ছায়ায় একজন সওয়ারি অন্য হাদিসে রয়েছে যে উটের সওয়ারি নয় পায়ে হাঁটা লোক নয় ঘোড়ার ওপর সর হয়েছে এবং সে আল জওয়া দ্রুতগামী ঘোড়া কত দ্রুত ছুটতে পারে ঘোড়া বাসের চাইতে বেশি অনেক সময় ঘোড়া ছুটতে পারে ট্রেনের সাথে ছুটতে পারে এরকম ঘোড়া আল জওয়াদ দ্রুতগামী ঘোড়ায় একজন সওয়ার হয়ে গাছের এপার থেকে ওপারে যেতে সেই জান্নাতি গাছে কতদিন লাগবে মেয়াত আমিন একশো বছর লেগে যাবে সুহান একশো বছর লেগে যাবে একটি গাছ পার করতে মা একত আহা বালা একটা আহা সেই গাছ অতিক্রম করে শেষ করতে পারবে না একশো বছর চলতে চলতেও গাছে ছায়া শেষ হয়নি একটি গাছ শেষ হয়নি বাকি গাছ তো আছে আর জান্নাতের নাম জান্নাত জান্নাত মানে বাগান এই জন্য যে গাছ আর গাছ গাছ আর গাছ যেখানে যত বেশি গাছ রয়েছে তত সেখানকার দৃশ্য প্রাকৃতিক দৃশ্য ততই সুন্দর রয়েছে আল্লাহ পাক রব্বুল এই জান্নাত মমিন মুত্তাকিনদের জন্য তৈরি রেখেছেন আল্লাহ পাক যেন আমাদেরকে জান্নাতুল দোষ দান করেন তারপরে নবী করিম বললেন ওয়াকরাউ ইন সে তোমরা যদি এর দলিল প্রমাণ কোরআন থেকে জানতে চাও তাহলে পড়ো এই আয়াত পড়ো ওয়াজিল্লিম মামদুদ ওয়াম্মা ইম মাসকুব আল্লাহ পাক সুরে ওয়াকে বলেছে ওয়াজিল্লিম মামদুদ জান্নাতে ছায়া রয়েছে দীর্ঘ ছায়া লম্বা ছায়া রয়েছে আল্লাহ পাকের সাদ করেছেন ছোট্ট আয়াত দুটি শব্দের দুটি কলমের একটি আয়াত ওয়াজিল্লিম মামদুদ মুত্তাফাকুনা বুখারী মুসলিমের হাদিস এছাড়াও জান্নাতের ফলমূলের কথা কোরআনে করিমের বহু আয়াত রয়েছে সুরায় মোমেনুনের আয়াত নম্বর উনিশে আল্লাহ পাক এরশাদ করেছেন ফান শাহ লাকুম বেহি জান্নাত হে মানুষ তোমাদের জন্য বহু বাগান তৈরি করেছি আমি বহু বাগান সৃষ্টি করে রেখেছি কিসের বাগান মিন্না খিলিন খেজুর বাগান ও আনা আঙ্গুরের বাগান লকুম ফিহা ফওয়া কেহ কাসির আল্লাপাক সবগুলিকে গণনা করে উল্লেখ করেননি আঙ্গুরের কথা কেন উল্লেখ করেছেন কারণ আরবরা কাছে থেকে আঙ্গুর বাগান জানত তায়েফে আঙ্গুরের বাগান তখন হইত খেজুর বাগানের কথা এই জন্য আল্লাপাক উল্লেখ করেছেন মদিনার মানুষরা নিজেরাই খেজুর বাগান করত তাদের খেজুর বাগান ছিল যা জানে মানুষ তাই তাদেরকে জানানো হয়েছে আর বাকিগুলির দিকে ইঙ্গিত করে দেওয়া হয়েছে আল্লাপাক বলছেন লাকুম ফিহা ফওয়া কেহ কাসির তাতে তোমাদের জন্য বহু বহু রকমের বহু রকমের তোমাদের জন্য ফল মূল রয়েছে অমিনহা তা কলুন আর তা তোমরা সেখানে গ্রহণ করবে তা ভক্ষণ করবে আল্লাহ পাক তোমাদেরকে খেতে দেবেন আল্লাহ পাক রবেন সুরায় সুরায় ওয়াকেয়ার আয়াত নম্বর দশ থেকে নি আটত্রিশ পর্যন্ত দশ থেকে নিয়ে আটত্রিশ পর্যন্ত শুধু জান্নাতিদের কথা উল্লেখ করেছেন সুরায় ওয়াকেয়াতে লম্বা এই আয়াতগুলি তফসির করা সম্ভব নয় তার দু একটি আয়াত আমি উল্লেখ করছি আল্লাহ পাক তাতে ইরশাদ করছে ওয়াফা কিহাতে মিম্মা ইয়াতাখাইয়ারুন জান্নাতে এমন ফলমূল হবে যে ফলমূল তোমার সামনে রাখা আছে মিম্মা ইয়াতাখাইয়ারুন যা তুমি চয়েস করো তোমার ইচ্ছা আজকে ইচ্ছা হলেও ফল পায় না হয়তো ইচ্ছা আছে পয়সা আছে তারপরে সেই ফল আপনি হয়তো পাচ্ছেন না লব্ধ নয় অথবা হয়তো আছে বাজারে পাওয়া যায় কিন্তু পয়সা নেই ক্ষমতা নেই কেনার আল্লাহ বলছেন আর জান্নাতে পাখির গোস্ত দেওয়া হবে আল্লাহ পাক পাখির গোস্তের কথা উল্লেখ করেছেন পাখির গোস্ত সমস্ত গোস্তের চাইতে পাখির গোস্ত সবচাইতে বেশি উপকারী আল্লাহ পাক রব্বুল আলমিন সেই পাখির গোস্তের কথা উল্লেখ করেছেন তারপরে হরেইনের কথা আল্লাহ পাক উল্লেখ করেছেন আগের আয়ত ওয়াফা কেহাতিন ক্যাসিরা বহু রকমের রকমারি ফলমূলের কথা আল্লাহ পাক উল্লেখ করেছেন লামাক্তু মামনুয়া যা কোনোদিন শেষ হয়ে যাবে না অনেক সময় ফলমূল হয় শেষ হয়ে যায় ফজলি আম আমাদের দেশে মালদা মুর্শিদাবাদ আর রাজশাহী এসব এলাকা চাপাই নবগঞ্জ ফজলি আমের এলাকা কিন্তু আমের সিজন আমরা দশ বছর থেকে যেতে পারি না আমও খেতে পাই না মাকতুয়া ভাগ্যে জুটে না আর মামনুয়া অনেক সময় হয়তো আম বাগান আছে আমবাগান আছে এলাকায় কিন্তু গরিব মানুষ নিজের বাগান নেই অপরের বাগানে ঢুকতে দেয় না পয়সা নেই যে কিনে খাবেন মামনুয়া আল্লাপাক বলছেন জান্নাতে যে সব নিয়ামত রয়েছে জান্নাতিদের জন্য না শেষ হবে না নিষেধ করা হবে যে না এখানে ঢুকতে হবে না আল্লাহ পাক রব্বুল আলম যেমন আদম আলী ইসলাম বলেছেন বালা তাকরা বা হাজির সাজার এই গাছের কাছে যেও না জান্নাতে চলে যাওয়ার পর আর ওগুলো হবে না তখন তো আল্লাহর একটা পরীক্ষা ছিল যে দেখি এই পরীক্ষায় পাশ করে কিনা পৃথিবীতে আল্লাপাক পাঠাবেন এই পরীক্ষায় পাশ করতে পারবে না ভুলে যাবে দুনিয়াতে যেতে হবে কাজকর্ম করে মেহনত করে আবার এই জান্নাতে ফিরে আসতে হবে যে জান্নাত বাবা আদম আলি ইসলামকে দেখিয়ে দিলাম তোমরা এখন ফেরার চেষ্টা করো ওখানে কিন্তু জান্নাতে মানুষ আমল করার পরে আখেরাতে চলে যাওয়ার পরে যারা জান্নাতে চলে যাবে আর সেখান থেকে বঞ্চিত হওয়া মাহরুম হওয়ার আর প্রশ্নে ওঠে না সেই জন্য আল্লাহ পাক আল্লাহ পাক বহু নিয়ামতের কথা এই আয়াতগুলিতে হরেইনের কথা আর আরো অন্যান্য পানপাত্রের কথা খাদ্যের যেসব বাসন রয়েছে সেগুলির কথা আল্লাহ পাক উল্লেখ করেছেন জান্নাতিদের নিয়ামত সম্পর্কে দু একটি কথা বলি জান্নাতিদের নিয়ামত কেমন হবে সম্পর্কে আল্লাহ পাক এরশাদ করছেন সুরায় সদের আয়াত নম্বর উনপঞ্চাশ থেকে চুয়ান্ন পর্যন্ত আল্লাহ বলছেন আলিল মোত্তাকিন আল্লাহ হুসনা মাহ যারা আল্লাহ এখানে আল্লাহ পাক মুত্তাকিনদের কথা বলেছেন সুতরাং আমাদেরকে মুত্তাকি হইতে হবে মুসলিম না শুধু মুসলিম নামে মুসলিম না কাজে মুসলিম সেই যে মুত্তাকি যে আল্লাহ ভিরু আল্লাহকে ভয় করে কদম উঠায় হালাল হারাম বাছাই করে চলে ফরজ অজেব সন্ন্যত আদায় করে হারাম না যাইজ থেকে বেঁচে থাকে এর নাম মোত্তাকি মোত্তাকিনদের জন্য হুসন মাব রয়েছে মানে উত্তম পরিণাম রয়েছে সুন্দর শুভ পরিণাম রয়েছে জান্নাতে আদান তাদের জন্য জান্নাতে আদান রয়েছে জান্নাতের একটি নাম হচ্ছে জান্নাতে আদান মুফাত্তাহাতান লাহমুল আবু সে জান্নাতের দরজাগুলি তাদের জন্য খোলা প্রস্তুত হয়ে রয়েছে আসুন সেখানে তারা আপন আসনে থাকবে আসন লাগিয়ে থাকবে যার কোন চিন্তা থাকে না সে আসন লাগিয়ে বসে থাকতে পারে আর যার টেনশন থাকবে সে আসনে কি আর হেলানা দিবে সে তো মাথা ধরে বসে থাকবে তাই না যার চিন্তা আছে দুশ্চিন্তা আছে তার আসন থেকেও আসন লাগাবার তার ফুরসত হবে না সময় হবে না কারণ মাথা ধরে চিন্তায় পড়ে আছে আল্লাহাক বলছেন যে সেখানে আপন আসনে তারা থাকবে এবং হাতিন বহু রকমের ফলমূল তারা চাইবে এবং তাদেরকে দেওয়া হবে অসারাব এবং পানীয় বস্তু চাও আতরাব এবং সেখানে অত্যন্ত সুন্দরী রমণীরা হবে যারা দৃষ্টিনত করে থাকবে এবং সমবয়সিকা হবে আল্লাহ বলছেন আতরাব সমবয়সিকা তারা হবে হাজা মাতু আদুন আলী অমিল হিসাব হিসাবের দিন কিয়ামতের দিনে এই তোমাদের সাথে ওয়াদা করা হয়েছে তোমরা যদি তোমাদের আল্লাহ পাক যা আদেশ করেছেন যে উদ্দেশ্যে সৃষ্টি করেছেন যে তার এবাদত বন্দী করবে তার আদেশ নিষেধ মেনে চলবে তা যদি পুরা করো তোমাদের সাথে কেয়ামতের দিনে হিসাবের দিবসে ওয়াদা করা হয়েছে তারপরে আল্লাহ পাক বলছেন ইন্নাহাজ আল্লাহ রিজকোনা মা লাহু মিন্নাফাদ পাক বলছেন এই হচ্ছে আমার পক্ষ থেকে রিজিক হে জান্নাতি তোমাদেরকে এই রিজিকগুলি আমি দেব যা শেষ হবার নয় মালাহমিন নাফাদ শেষ হবে না আবু সাইদি খুদ্রি রাজি আল্লাহ তালান এবং আবু হে রাজি আল্লাহ বর্ণনা করেছেন ইউনাদি মোনাদিন কাল কিয়ামতে জান্নাতে জান্নাতিরা যখন চলে যাবে তখন আল্লাহর পক্ষ থেকে আল্লাহর ফেরিস্তা ডাক দেবেন আল্লাহর ফেরিস্তা ডাক দেবেন আবাদা আমরা যতই সুস্থ থাকি আমাদের জীবনে যতদিন বেঁচে থাকবো কত রকমের আশঙ্কা আছে সাথী বন্ধু পরিচিত কারো অপারেশন হচ্ছে কারো পাথর হয়ে গেছে কারো কোনো মারাত্মক রোগ হয়েছে নিজে শঙ্কিত কি জানি আল্লাহ আমারও তো বয়স মোটামুটি ওই রকমই হয়ে গেছে কারো হাই প্রেশার হয়ে গেছে কারো সুগার হয়ে গেছে কারো কিডনি ফেল হয়ে গেছে আপনিও আশঙ্কায় রয়েছেন যে আল্লাহ না করে আমার হয় আল্লাহ না করে আমার হয় তাই না আল্লাপাক রবেন বলছেন যে ঘোষণা করে দেওয়া হবে জান্নাতিদের জন্য যে তোমরা চিরকাল সুস্থ থাকবে ফালা তাস্তামু আবাদা কখনো তোমরা রোগী হবে না অসুস্থ হবে না সুবহানাল্লাহ ঘোষণা কখনো রোগী হবে না যদি কোনো মানুষ জেনে নেই যে তার লাইফে কোনোদিন সে রোগাক্রান্ত হবে না কত খুশি তার খুশি শেখ না শেষ নেই খুশিতে তার ঘুম আসবে না ওয়াইন্নাল্লাকুম আন্তাহিয়াউ আর তোমরা চিরকাল বেঁচে থাকবে চিরকাল বেঁচে থাকবে ফালা তামু তু আবাদা তোমাদের কখনো মত হবে না কারণ মতের একটা ভয় আছে এত সুন্দর বাড়ি করলাম এত সুন্দর স্ত্রী এত সুন্দর সুন্দর ছেলে মেয়ে মরে যাব এদের থেকে আলাদা হয়ে যাব আশঙ্কা কখন যে মরে যায় কখন যে মরে যায় আল্লাপা ঘোষণা করবে জান্নাতে ফেরেস্তাদেরকে দিয়ে ফালা তু আদা কখনো তোমাদের মত আসবে না তোমরা চিরকাল যুবক থাকবে যুবতী থাকবে দুনিয়াতে ছিল কিছুদিনের জন্য যৌবন ছিল দশ বছর পনেরো বছর খুব সুন্দর মাস আল্লাহ ছিলেন তারপরে আবার এখন শেষ হতে যাচ্ছেন দুর্বল হতে যাচ্ছেন কত আকর্ষণীয় আপনার রূপ চেহারা ছিল শেষ আর কিছু নেই বলছেন রসুল্লাহ সাল্লাম যে ঘোষণা করবেন ফেরিস্তা যে তোমরা সব সব সময় জান্নাতে যুবক থাকবে যৌবনে থাকবে ফালা তাহরম আবাদ কখনো বার্ধক্য তোমাদের ধরবে না বৃদ্ধ হবে না দাড়ি মোট সাদা হয়ে যাবে না বাঁকা হয়ে যাবেন ওয়াইনাল্লাকান আমু সবসময় আল্লাহর নিয়ামতে থাকবে ফালা তাবতা ইসু আবাদা কখনো নিয়ামত থেকে বঞ্চিত হবে না ফাজালিকা কৌলহু তালা আর এটি হচ্ছে আল্লাহ পাকের এই আয়াতের তফসির ও নৌদু আন্তিল কুমুল জান্ন নৌদু এদেরকে ডাক দিয়ে বলে দাও আল্লাহ পাক বলেন এদেরকে ডাক দিয়ে দাও ডাক দেওয়া হবে এদেরকে কি ডাক দেওয়া হবে আন্তিল কুমুল জান্না এই যে জান্নাত উরিস তুমহা যার তোমাদেরকে ওয়ারিস বানানো হয়েছে তোমরা উত্তরাধিকারী হয়েছো বেমা কুন্তুম তা আমালন কিসের জন্য ওয়ারিস হয়েছো জান্নাতের মালিক হয়েছ তোমাদের আমলের বিনিময়ে আমলের বিনিময় তাহলে আমল করতে হবে জান্নাতের উদ্দেশ্যেই বিদাতি যারা সুফিপন্থী পীর মুড়িদিতে বিশ্বাসী তারা বলে আমরা জান্নাতের জন্য আমরা আমল করি না আর জাহান নামের ভয়ও আমল করি না জান্নাতের আশা আকাঙ্ক্ষায় লোভ লালসায় নয় আর জাহান নামের ভয় না জাহান নামকে ভয় করি না আর জান্নাতের আশা আকাঙ্ক্ষা রাখি না আমাদের কাছে তুচ্ছ কিসের জন্য আমরা আমরা প্রেম করি আমরা ইস্ক মাসুকের খেলা করি এগুলি শয়তানি কথা এগুলি শয়তানি কথা কোরআনে করিম বিরোধী কথা এগুলি কুফুরি কথা আল্লাহ বলছেন বেমা কুন্তুম তামালুন তোমাদের আমলের বিনিময় তোমাদেরকে এই জান্নাতের ওয়ারিস বানানো হয়েছে তাহলে জান্নাতের জন্য আমল করতে বলা হয়েছে জাহান্নাম থেকে বাঁচার জন্য আমল করতে বলা হয়েছে কোরআন এবং হাদিস একদিকে আর সুফিবাদ পীর মুরিদি আর একদিকে সুতরাং ইসলাম এই পীর মুরিদি নেই যে পীর মুরিদিতে রাবিয়া বাসরি একদিন এই ভণ্ডামি দেখালো এই কুফুরি দেখালো যে এক হাতে আগুন নিয়েছে আর এক হাতে পানি নিয়েছে সবাই জিজ্ঞাসা গ্রামের লোক জিজ্ঞাসা আরে বাবা কোথায় যাবে কোথায় যাবে বলছে আমি আমি আজকে এই আগুন দিয়ে জান্নাতকে পুড়িয়ে ছারখার করে দেব আর এই পানি দিয়ে জাহান্নামের আগুনকে নেমিয়ে দিব যাতে করে যারা জাহান্নামের ভয়ে আমল করছে তাদের আশা সর্বনাশ হয়ে যায় আর যারা জান্নাতের জন্য আমল করছে তাদের আশা সর্বনাশ হয়ে যায় কত শৈতানি কথা এসব আর এদেরকে আমাদের সমাজে আর আমাদের সমাজে একশো বিদাতি আলেমরা এদেরকে আমার আল্লাহর ওলিয়া এরা শৈতানের ওলি স্পষ্ট ভাষায় শুনে রাখেন আউরিয়া ও শেতান সাবধান হয়ে যাবেন কোরআনে করিম বিরোধী আবার আল্লাহর ওলি কখনো হইতে পারে না নবী করিম সাল্লাহ সহি মুসলিম শরীফের হাদিস নবী করিম সাল্লাহ ইরশাদ করেছেন আর কি হাদিসে কাল আল্লাহ তালা হাদিসে কুদ্সি আল্লাহ পাক ইরশাদ করছেন এবাদিয়ার সলেহীন আমি আমার নেক বান্দাদের জন্য তৈরি করেছি নেক বান্দাদের জন্য তৈরি করেছি তাহলে নেক বান্দাদের জন্য আল্লাহ পাক তৈরি করেছে নেক হইতে হবে সৎ হইতে হবে মালা আইনুর রাত যা কোনো চোখে দেখেনি ভাববেন না যে ফলমূলে ওগুলিরই তো নাম হয়েছে তো সেগুলি হবে না শুধু নামে মাত্র কিন্তু স্বাদের দিক দিয়ে তার গুণের দিক দিয়ে বৈশিষ্ট্যের দিকে কোনো চোখ দেখেনি ওয়ালা উজনুন সামিয়া আর কোনো কানে শোনেও নি শোনেনি সামান্য যা কিছু কোরআন এবং হাদিসে শুনলেন তাই শুনলেন কিন্তু যেমন শোনার ওই রকম শোনা শোনেননি ওয়ালা খাতার আলা কালবে বাসার আর কোন মানুষের অন্তরে কোনোদিন কল্পনাও হয়নি যে এইরকম আল্লাহ পাক নিয়ামত তৈরি করে রেখেছেন ফাকরা তুম আর পড়ে দেখো কোরআনে কেরিমের এই আয়াত সুরায় সাজদায় আল্লাহ পাক সাদ করেছেন ফালা তাআলামু নাফসুম্মা উখফি আল্লাহু মিন কুরাতে আয়ুন আম্বে মা কানু ইয়ামালুন ফালা তা আলম নফসুম কোন মানুষ জানে না মা উখফি আলহম যা তোমাদের জন্য বা তাদের জন্য লুকিয়ে রাখা হয়েছে মিন কুররাতে আয়ন যা দেখে নয়ন ঠান্ডা হবে চোখ শীতল হবে কোনদিন কোন মানুষ দেখেনি জাজাম বেমা কানু এখানে আল্লাহ বলছেন কিসের বদলা কিসের বিনিময় যা যা প্রতিদান মা কানু আমানু যে আমল করেছিল তাহলে আমলের বিনিময়ে জান্নাত পাওয়া যাবে আমলের বদলে আল্লাহ পাক জাহান্নাম থেকে রেহাই দিবেন রক্ষা দেবেন সুতরাং আল্লাহ পাক যেন আমাদেরকে ইমান ঠিক করার তৌফিক দান করেন আল্লাহ পাক আমাদেরকে যেন জান্নাতুল ফিরদোস হাসিল করার জন্য নেক আমলের তৌফিক দান করেন জাহান্নাম থেকে বাঁচার জন্য আল্লাহ পাক যেন আমাদেরকে নেক আমলের তৌফিক দান করেন আল্লাহ পাক আমাদেরকে জান্নাতুল ফিরদোস দান করেন আমাদের গুনাখাতা যেন মাফ করে দেন আমাদের কবর আজাবকে যেন দূর করে দেন আমাদের সব মমিন মোমেনাথ ভাই বোনেরা মারা গেছেন আল্লাহ পাক তাদের গুনাখাতা মাফ করে দেন তাদেরকে আল্লাহ জান্নাতুল ফিরদোস দান করেন যারা বেঁচে রয়েছে আল্লাহ পাক তাদেরকে হিদায়ত করেন যারা হিদায়তে নেই তাদেরকে আল্লাহ হিদায়ত করেন যারা হিদায়তের উপর রয়েছে সঠিক পথে রয়েছে আল্লাপাক তাদেরকে যেন আরো দৃঢ় প্রতিজ্ঞ করেন তাদেরকে যেন অটলতা দান করেন আল্লাপাক আমাদেরকে যেন দুনিয়াতেও কল্যাণ দান করেন আখেরাতে যেন মঙ্গল দান করেন আল্লাপাক জাহান নামতে যেন উদ্ধার করেন রব্বানা আতে নাফিদ দুনিয়া হাসানা ওফিল আখেরাতে হাসানা ওয়াকিনা আজাবান্নার ওসল্লাহ আলা নবীনা মোহাম্মদ ওয়ালা আলহি ওসাহবিহি আজমাইন প্রশ্ন পার্সেন্ট ভাই বলছেন যে আমি স্বপ্নে দেখেছি আমি মারা গিয়েছি আমাকে দাফন করে সবাই চলে গেছে তারপর দুই সাইডের কবরের মাটি আমাকে চাপ দিচ্ছে তারপর আমি ঘুম থেকে উঠে জেগে উঠে এর সঠিক এক ভাই বলেছেন আমি স্বপ্ন দেখেছি আমি মারা গেছি তারপরে দাফন করে দেওয়া হয়েছে তারপরে কবর আমাকে চেপে ধরেছে এতে আপনার জন্য শিক্ষা রয়েছে আর আমাদের সকলের জন্য শিক্ষা রয়েছে যে এই স্বপ্নে আপনাকে ইঙ্গিত করা হচ্ছে যে আপনি আমল সুন্দর করুন এবং আমরাও যেন আমাদের আমল সুন্দর করি এবং কবর আজাব থেকে যেন আমরা বাঁচতে পারি কারণ নবী করিম সাল বলেছেন যে কবর হচ্ছে আখেরাতের প্রথম স্তর হ্যাঁ আউ্বাল মানজালিন মিন মানাজিল আখেরা কবরের কবর হচ্ছে আখেরাতের প্রথম স্তর এখানে যদি কেউ নাজাত পেয়ে যায় ফামা বা আদাহ আইসারমিন তাহলে বাকি আগামী যেগুলি স্তর রয়েছে পরকালের স্তর রয়েছে হাসর মাঠে মিজান রয়েছে পুলসেরাত রয়েছে ইত্যাদি রয়েছে সেগুলিতে ইনশাআল্লাহ তালা মুক্তি পেয়ে যাবে সুতরাং আমাদেরকে চেষ্টা করতে হবে আমাদের ইমান সুন্দর করার আমাদের আমল সুন্দর করার আমাদের রিজিককে হালাল করার চেষ্টা করতে হবে রিজিক সম্পর্কে আমাদের সজাগ থাকতে হবে যে আমাদের রিজিকে হারামের যেন সংমিশ্রণ না হয় সুদের ঘুষের আত্মসাত বেইমানি চুরি করা খেয়ানত করা কারো ধারটা নিয়ে রেখে দিলাম বেইমানি করে কারো আমানত নিয়ে খেয়ানত করলাম ইত্যাদি মানুষের হক নষ্ট যাতে না হয় আল্লাহ পাকের হক নষ্ট না হয় ফারায়জ অজবাতে ত্রুটি না হয় ফজরের নামাজে ত্রুটি না হয় নবী করিম সাল্লাম বলেছেন যে যে ব্যক্তি ফজরের নামাজ পড়বে সেই ব্যক্তি জান্নাতে যাবে আমরা জান্নাতে যদি যেতে চাই তাহলে আমাদের ফজর নামাজ ঠিক করতে হবে ফজর নামাজ ঠিক না হলে জান্নাতে যেতে পারবেন না তাহলে জান্নাতে যদি যেতে না পারেন তার আগে আরো কষ্ট হবে কবরের আজাবে অবশ্যই ধরা খাবে কারণ প্রথমে যে ধরা খেয়ে গেলেন তাহলে পরে মুশকিল হবে আর প্রথমে যদি আসান হয় তাহলে আগামীতে আসান হওয়ার সম্ভাবনা রয়েছে আল্লাহ পাক প্রথম ধরবেন এই খবরে কবরে ধরবেন এই জন্য অধিকাংশ মানুষ অলমাইকেন আমার বলেছেন এবং সহি হাদিসের সমর্থন করে যে কবরে এমন কোন মানুষ নেই যে কবরের চাপ থেকে কবর যে চেপে ধরে তা থেকে বাঁচতে পারে সাদবিন মজ রাজি আল্লাহ তালা কবরে চেপে ধরেছিল কবরে চেপে ধরেছিল সুতরাং আল্লাহ পাকের কাছে কবর আজাব থেকে পানা চাইতে হবে আমাদের দেশের মানুষরা নামাজের শেষে এই সন্ন্যতি দোয়াটি করে না বিশেষ করে মজাপন্থী মোকাল্লেদ ভাইরা হানাফি ভাইরা তো এই দোয়া মুখস্তই করে না আত্মা আত্মাহাত পড়ে তারপরে দুরুদ ইব্রাহিম আল্লাহ সাল্লি আল্লাহ মোহাম্মদ পড়ে আর তারপরে আল্লাহ তো নফসি মুখস্ত করেছে সেটিও শহীদ দোয়া বখারি মুসলিমের দোয়া সেটি পড়ে কিন্তু নবিসাল বলেছেন চারটি জিনিস থেকে তোমরা পানা চাও এই যে আদেশ বোখারি তো রয়েছে মুসলিমে রয়েছে এর উপর আমল কোনো মানুষের নেই হানাফি ভাইদের আমল নেই আমি তাদের আলেমদেরকে জিজ্ঞাসা করে দেখেছি তাদের আলেম হাফেজদেরকে জিজ্ঞাসা করে দেখেছি পক্ষান্তরে কোরআন সন্ন্যার অনুসারী আমাদের যেসব ভাইরা রয়েছেন আমাদেরকে আমাদের বাবারা ছোট্ট থেকে আব্বা আম্মা ছোট থেকে শিখিয়েছে আল্লাহ আজাবিল কাবরি আল্লাহ কবর আজাব থেকে তোমার স্মরণ চাইছি তোমার আশ্রয় গ্রহণ করছি মাহি এইভাবে নবী করিম সাল্লাম চারটি বস্তু থেকে পানা চাইতে বলেছেন আল্লাহর আশ্রয় গ্রহণ করতে বলেছেন কেন এই দোয়া পড়ছেন না তাগিদ করে বলছেন তাউমিন আজাবিল কবর কবর আজাব থেকে আল্লাহর কাছে পানা চাও আচ্ছা পানা চাও এক হচ্ছে দোয়া এক হচ্ছে আমলের মাধ্যমে শুধু দোয়া করছেন কিন্তু আমল আপনার সাথ দিচ্ছে না তাহলে কাজ হবে না আমল ঠিক রেখে আল্লাহর কাছে পানা চাইতে হবে আপনি ফজর নামাজ পড়েন না আর জোহরের নামাজে বসে বলছেন আল্লাহ আজাবিল কবর কাজ হবে কাজ হবে না তাহলে ফজর নামাজ পড়ে তারপরে নফল এই দোয়া সৈন্য দোয়া পড়তে হবে তাহলে আল্লাপা কবর আজাদ থেকে বাঁচাবেন কবরের চাপন থেকে বাঁচাবেন তো কবর আজাদ থেকে যেই ব্যক্তি বাঁচতে পারলো উসমান রাজি আল্লাহ তালান খুব কান্দতে লাগতেন কবর দেখলে কবর থেকে বাঁচতে পারলে অন্য জায়গায় আমি বাঁচতে পারবো এই কথা বলতেন তিনি সুতরাং এতে আপনার জন্য শিক্ষা রয়েছে যে কবর স্বপ্নে দেখলেন কবর এবং কবরে চেপে ধরেছে এবং আমাদের জন্য শিক্ষা রয়েছে আল্লাহ পাক আমাদেরকে যেন নেকামলে তৌফিক দান করেন আল্লাহ পাক আমাদের কবর আজাব থেকে যেন রক্ষা করেন আমি বাস আর কোন প্রশ্ন আশা করি জান্নাতের উপর কোনো প্রশ্ন নেই জান্নাতের আরো কিছু বয়ান বাকি আছে এক দুটো ইনশাল্লাহ তাতে সংক্ষেপে হইলেও বেশিরভাগ বিষয়গুলি আলোচনা করে দেব ইনশাল্লাহ আর শেষখানে জান্নাত কেমন করে পাবেন কি আমল করতে হবে তাও জানতে হবে আর তা খুব সংক্ষেপে বলেছি আল্লাহ পাক যা করতে বলেছেন তাঁর রসুল সাহেব যা করতে বলেছেন তা করতে হবে এবং যেসব কাজ কথা থেকে নিষেধ করেছেন আল্লাহ এবং তার রসুল সাল্লাহ ইসলাম তা থেকে বেঁচে থাকতে হবে আমা তা কুমুর রসুল ফখুজু হোক অমান আনহুফান্ত যা আল্লাহ দিয়েছেন তা নেন আমল করেন আর যা নিষেধ করেছেন তা থেকে বিরত থাকেন ইনশা আল্লাহ তো আল্লাহ কবর আজাব থেকে রক্ষা করবেন আল্লাহ জাহান্নাম থেকে রক্ষা করবেন ওসল্লাহ আলা নবীনা মোহাম্মদ ওয়া আলা আলহি ওসাহাবিহি আজমাইন